বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ওসহবিহি ওমান ওয়ালা আম্মাবাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আবারও আপনাদের উদ্দেশ্যে নতুন এক পর্বে আল্লাহর সিফত আল্লাহর গুণাবলী বিষয়ক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আমরা ইতিপূর্বে আপনাদের সামনে কয়েকটি দলিল পেশ করেছি যেই দলিলগুলোতে আল্লাহ তবরকতলা তার জাতের একটা সেফত তিনি উল্লেখ করেছেন সেটা হলো তার চক্ষু রয়েছে এবং এ সম্পর্কে আল্লাহ তবরকতলা মুসা আলি সাল্লামকে জানিয়ে দিয়েছেন মুসা আলি সাল্লাতামের আলোচনায় আমাদেরকে এই ব্যাপারে আল্লাহ বিষয়টা স্পষ্ট করেছেন এমনিভাবে নূহ আলি সাল্লাতামের বিষয়ে যে আলোচনা কোরআনে নিয়ে এসেছেন সেখানেও আল্লাহ তবরকতলা উল্লেখ করেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে সম্বোধন করার সময় তিনি তার চোখের বা তার দৃষ্টির কথা তুলে ধরেছেন ওয়াসবিরলি হুকমে রব্বিকা হে মোহাম্মদ তুমি তোমার রবের হুকুম সিদ্ধান্তে অটল থাকো ধৈর্যশীল থাকো ফাইন্নাকা বি কেননা নিশ্চয়ই তুমি আমার চক্ষু গোচরে রয়েছ আমার দৃষ্টির সম্মুখে রয়েছ আমার দৃষ্টিতে তুমি রয়েছ এই হলো কোরআনিক আলোচনা কোরআনিক বর্ণনা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সহি বুখারির একটি হাদিসের ভিতরে এই বিষয়ক বর্ণনাটা স্পষ্ট করেছেন আল্লাহ তবরকতলার যে চক্ষু আছে এই বিষয়ে তিনি সাহাবায়ে কেরামকে মমিন মুসলিমদেরকে জানিয়ে দিয়েছেন এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজে বর্ণনা তুলে ধরেছেন যে কেয়ামতের পূর্বে কেয়ামতের বড় আলামত নিদর্শন হিসেবে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল এই দুনিয়াতে আসবে এবং দাজ্জাল সম্পর্কিত বহু হাদিস সহি বুখারি এবং মুসলিমের ভিতরে সবচেয়ে বেশি আছে এবং বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে দাজ্জালের বিভিন্ন সাইড আল্লাহর রসুল বর্ণনা করেছেন তার ভিতরে একটা বর্ণনা ছিল যে সে যদিও দাবি করবে আমি আল্লাহ এবং সে অনেক তার অলৌকিকত্ব প্রকাশ করবে অলৌকিক ঘটনার সে অবতারণা করবে অলৌকিক কর্মকাণ্ড সে ঘটাবে এবং সেগুলোর মাধ্যমে নিজেকে দাবি করবে যে দেখো আমি আল্লাহ আমি আল্লাহ না হলে এগুলো সম্ভব দেখো আমি আসমানকে মেঘকে আদেশ দিচ্ছি সে মেঘ পানি বর্ষণ করবে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে আমি এই খনিজ সম্পদগুলোকে ডাক দিলেও মাটি চিরে মাটি ফেড়ে বের হয়ে আসবে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে আমি বললে সে আল্লাহ দাবি করবে এবং সাথে সাথে এই অলৌকিক ঘটনাগুলো দেখাবে আল্লাহ রসুল সাল্লাম একটা আলামত বলে দিয়েছেন সে যতই অলৌকিক তোমাদেরকে ঘটনা দেখাক অলৌকিক কর্মকাণ্ড ঘটাক তোমরা জেনে রেখো যে সে কখনো আল্লাহ না তার বাহ্যিক আলামত তোমরা দেখবে যে সে হবে অন্ধ বলছেন ইল্লা আইনিল রসুল্লাহ বলছেন সহি বর্ণনা আল্লাহ অন্ধ নন কিন্তু মসিহুদ্দালের ডান চক্ষু অন্ধ হবে অর্থাৎ অন্ধ চক্ষুটা সামনের দিকে আঙ্গুরের মতো বেড়ে থাকবে এটাই আল্লাহ রসুল পার্থক্য করতে যে বলছেন যে দজ্জাল যদিও আল্লাহ দাবি করবে কিন্তু দেখবে তার ডান চক্ষু কানা কিন্তু আল্লাহর কোনো চক্ষু কানা হবে না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই হাদিস দ্বারা অবশ্যই বুঝে আসতেছে বা যার বুঝ অবিকৃত আছে যার বিবেক অবিকৃত আছে সে বুঝে ফেলবে যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রকৃত অর্থেই আল্লাহ তবরকতলার চক্ষু বুঝাতে চেয়েছেন এবং দাজ্জালের সাথে তুলনা করে যখন বুঝাচ্ছেন এই যে দেখো এই অন্ধ এই যে অন্ধ আল্লাহ তবরকতলা এরকম অন্ধ চোখ বিশিষ্ট হবেন না আল্লাহ তবরকতলার দুই চোখ ঠিক থাকবে এবং কখনো কোনোভাবে আল্লাহ তবরকতলার চোখ নষ্ট হবে না যেভাবে তার সত্তা তার সুরাত নষ্ট না হবে তার সত্তা নষ্ট হবে না এরপর আরেকটি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের হাদিস থেকে কোরআন থেকে আমরা বর্ণনা তুলে ধরব আল্লাহর সত্যাগত বর্ণনা সেটা হলো আল্লাহ তবরকতলার হাত আছে কোরআন ও হাদিসে কখনো এক বচনে কখনো দ্বিবচনে এবং কখনো বহু বচনে আল্লাহ তবরকতলার হাতের কথা উল্লেখ হয়েছে আবার কখনো ডান হাতের কথা উল্লেখ হয়েছে এবং বাম হাতের কথা উল্লেখ হয়েছে এই বিষয়ে আমরা কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ তবরকতলা বলছেন তেবা রকাল্লাদি বিয়ে দিহিল মুল্ক ওহু আলাকুল্লি সেইন কদির বরকতময় সেই সত্তা যার হাতে রাজ্য রয়েছে সমস্ত রাজ্য যার হাতে তিনি বরকতময় একজন সত্তা বহু আলাকুল্লি শাহিন কাদির এবং তিনি সব কিছুর উপরে অতি ক্ষমতাবান ইহুদিরে আল্লাহ তবরকতালার বদনাম করেছিল তারা বলেছিল খালাতিল ইহুদ ইয়াদুল্লাহি মগলুল ইহুদিরা বলেছিল আল্লাহর হাত গুটিয়ে গেছে আল্লাহর হাত গুটানো আল্লাহ আমাদের প্রতি দান করতেছেন না আল্লাহ তো হাত গুটিয়ে নিয়েছেন আল্লাহ তো তবরকতলা তাদের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এই একই আয়াতে সাথে সাথে আল্লাহ তাদের জবাব দিয়েছেন হুল্লাত তাদের হাত গুটিয়ে যাক বিমা কলো এবং তাদের প্রতি লানত করা হয়েছে কথা বলার কারণে আল্লাহর হাত গুটিয়ে গেছে এই কথা বলার কারণে আল্লাহ বলছেন তারা লানত প্রাপ্ত হয়েছে বরং আল্লাহর দুখানা হাত প্রসারিত ইউনফিকো কাইফায়াসা তিনি যেভাবে ইচ্ছা খরচ করে থাকেন সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী কিভাবে আমরা সুরা মায়েদার চৌষট্টি নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহর দুখানা হাত রয়েছে তাহলে যার হাত রয়েছে তার কিভাবে সুরত থাকতে পারে না তার কিভাবে আকার আকৃতি থাকতে পারে না এটা তো হতে পারে না যদি আমি আকার আকৃতি অস্বীকার করি তাহলে এটা আমাকে অস্বীকার করতেই হবে আল্লাহর হাত নেই অথবা এটার বিকৃতি সাধন করতে হবে আল্লাহর হাত বলতে কুদরাত নাউজুবিল্লা এটা হলো অবশ্যই বাতিলপন্থী গুমরাহ ফিরকাদের আচরণ এগুলো হলো জাবরিয়া এবং জাহমিয়াদের আকিদা যাদেরকে অনেক ইসলামের মনীষী মুসলিম হিসেবে গণ্য করেন না আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে পারি না কশ্চিনকালও আমরা তাদের অন্তর্ভুক্ত হব না আমরা জ্ঞান সহকারে আমরা ইমান সহকারে আমরা সঠিক আকিদার উপরে থাকব আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যা সঠিক আকিদা সেটাই আমরা পোষণ করব ইনশাআল্লাহ আরেকটি বিষয় হলো আল্লাহর দুটা হাত আল্লাহ তবরকতলার দুটা নিয়ামত এটা বলা যায় না অনেক সময় এক হাত যদি বলা হয় তখন রূপক অর্থে হাত অর্থ ক্ষমতা হতে পারে হাত অর্থ অন্য কিছু হইতে পারে রূপক অর্থ অনেক হইতে পারে কিন্তু আল্লাহ তবরকতলার তৌহিদের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ হলো প্রকৃত অর্থ যেটা একটাই হয়ে থাকে এবং সেখানে আমরা সাথে সাথে এই কোরআনিক ব্যাকরণ উল্লেখ করব আল্লাহর হাত রয়েছে প্রকৃত অর্থে কিন্তু সেই হাত অবশ্যই তার মতো কোনো মখলুকের মতো নয় কোনো মখলুকের মতো তার হাত নয় আল্লাহর হাত আল্লাহর মতো মখলুকের হাত মখলুকের মতো আরেকটা বিষয় হলো যখন দ্বিবচন উল্লেখ করা হয় তখন কখনো আর এই ধরনের অবস্থায় রূপক অর্থে আর হাত ব্যবহার হবে না যখন এক বচনে হাত ব্যবহার হয় তখন রূপক অর্থ উদ্দেশ্য হতে পারে কিন্তু যখন দ্বিবচন ব্যবহার হবে তখন আর কখনো রূপক অর্থে ব্যবহার হবে না ক্ষমতা অর্থাৎ এই জাতীয় ভাষা আল্লাহ তবরকতলা কোরআনে অনেক জায়গায় উল্লেখ করেছেন যেমন এক জায়গায় আমরা পড়ে শোনালাম মায়েদার চৌষট্টি নম্বর আয়াত আর এক জায়গায় সুরা সদের মধ্যে আছে ইয়া ইবলিস হে ইবলিস তোকে কোন জিনিস বাধা দিল ওই ব্যক্তিকে সেজদা করা থেকে যাকে আমি আমার দুই হাত দিয়ে তৈরি করেছি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী দুই হাত বলতে এখন দুই কুদরত দুই ক্ষমতা দুই নিয়ামত তো আর বলার কোনো অবকাশ নেই সুযোগ নেই এখানে আল্লাহ তবরকতলা সেই সুযোগ ধ্বংস করে দিয়েছেন সেই অপব্যাখ্যার সুযোগ ধ্বংস করে দিয়েছেন এখন নিশ্চিত হয়ে গেল আল্লাহর দুই হাত বলতে প্রকৃত অর্থে দুই হাত কিন্তু তার সাথে সামঞ্জস্যপূর্ণ মখলুকের মতো নয় একটি ছোট্ট বিরতিতে আমরা চলে যাচ্ছি বিরতির পরে এসে আমরা আমাদের সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা কমপ্লিট করব আসসালামু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 অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী সংক্ষিপ্ত বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম আমাদের আকিদা বিষয়ক আলোচনায় আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ মেনটেন তৌহিদ সাব্যস্ত করার জ্ঞান আমরা লাভ করতেছিলাম আল্লাহ তবরকতালার যে হাত বলা হয়েছে কখনো এক বচনে হাত বলা হয়েছে কখনো দ্বিবচনে কখনো বহু বচনে আমরা একটা ব্যাকরণ শিখে নিলাম যে আল্লাহ তবরকতালার যেখানে হাত এক বচনে ব্যবহার হয়েছে সেখানে হয়তোবা যারা বাতিলপন্থী যারা গুমরাহ যাদের আকিদা বিষয়ে জ্ঞান নেই তারা বলতে পারে কুদরতি হাত তারা বলতে পারে আল্লাহর নেয়ামত কিন্তু যখন দিবসন ব্যবহার হবে তখন আর কোনো সুযোগ থাকতে পারে না এবং তাদের অনেক সময় এই সমস্ত বিষয়গুলোর অপব্যাখ্যা এবং বিকৃতি করার পিছনে একটা যুক্তি থাকে যে আল্লাহ তবরকতলার যদি আমরা হাত সাব্যস্ত করি আল্লাহ তবরকতলার যদি চেহারা সাব্যস্ত করি এবং আল্লাহ চক্ষু সাব্যস্ত করি অন্যান্য বিষয়গুলো সাব্যস্ত করি সুরাত সাব্যস্ত করি তাহলে যেন মখলুকের সাথে আল্লাহর একটা তুলনা মখলুকের সাথে যেন আল্লাহর একটা সামঞ্জস্যতা মখলুকের সাথে যেন আল্লাহকে মিলিয়ে একাকার করে দেওয়া হয় এই জাতীয় একটা যেন অপরাধ হয়ে যাচ্ছে নাউজুবিল্লা এটা জ্ঞানের অভাবের কারণে আমরা এই জাতীয় সংশয়ের মধ্যে পড়ে আসি আমরা ইনশাল্লাহ এই সংশয়টাও এই মুহূর্তে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুগণ অঙ্গে প্রত্যঙ্গে যদি খালেক মখলুকের মিল পড়ে যায় তাহলে খালেক মখলুক একাকার হয়ে যেতে পারে না এমন তো আল্লাহ তবরকতলা অনেক মখলুক তৈরি করেছেন যাদের চেহারা এবং যাদের হাত পা একই শব্দ দিয়ে বলা হয় যেমন আমরা তো বলি গাধার চেহারা আছে মানুষের চেহারা আছে মানুষ আর গাধা কি এক হয়ে গেল নাউজবিল্লা বানরের মুখ আছে মানুষেরও মুখ আছে বানর আর মানুষ কি এক হয়ে যায় কখনো কি এক হয় আমি বললাম আমার চেহারা বানরের চেহারা কি বোঝা গেল বানরের চেহারা আছে বটে কিন্তু বানরের চেহারা বানরের মতো মানুষের চেহারা মানুষের মতো আমি যদি বলি গরুর পা আছে আমারও পা আছে তাহলে কি গরু আর মানুষ এক হয়ে গেল কোশ্চিন কালো না আমরা যদি বিবেক সাথে রেখে থাকি আমরা যদি বুদ্ধি বিবেচনা আমাদের সাথে রেখে থাকি তাহলে এই উদাহরণগুলোতে যেমন পার্থক্য স্পষ্ট বানরের চেহারা আমার চেহারা চেহারায় চেহারায় একই নাম একই অঙ্গ আমারও চেহারা বানরের চেহারা তাতে যদি আমি আর বানর এক না হয়ে যাই মখলুকে মখলুকে যদি অঙ্গের নামে মিল থাকা সত্ত্বেও এক না হয় তাহলে খালেক এবং মাখলুকে কিভাবে এক হইতে পারে কিভাবে আমরা এরকম অজ্ঞতাপূর্ণ পরিষ্কারিতার কারণে এভাবে আল্লাহ তবরকতলার ক্ষেত্রে এত বড়টা আমরা অপরাধমূলক মানে আচরণে অপরাধমূলক বিশ্বাসে জড়িয়ে পড়তে পারি আল্লাহ আমাদেরকে জ্ঞান ধারণ করুন আল্লাহ আমাদের জ্ঞানকে সংস্কার করুন আল্লাহ তবরকতলা আমাদের তৌহিদবাদী করুন সত্যিকার অর্থে এরপরে যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হলো কোরআনের আয়াতের আলোকে যখনই আমরা আল্লাহর সুরা পেয়ে গেছি আল্লাহর জাত পেয়ে গেছি তখন এই আলোচনাগুলো একেবারে মামুলি আলোচনা শুধুমাত্র আপনাদের কাছে এই আলোচনাগুলো যাতে সারা জীবন অজ্ঞতার অন্ধকারে অজানার অন্তরালে পর্দার আড়ালে থেকে না যাই এই জন্যই শুধু আমরা এই পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থিত করছি অন্যথায় এর আগে যে সমস্ত আলোচনা করেছি এগুলোই আমাদের স্বচ্ছ জ্ঞান পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছ আকিদা গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট আল্লাহ তবরকতলা কোরআন মজিদের সুরাজ জুমারের সাতষট্টি নম্বর আয়াতে তার হাতের মুঠা বা পাঞ্জা উল্লেখ করেছেন আল্লাহ তবরকতলা বলছেন ওমা কদারুল্লাহ হাক্কা বলছেন ওমা কদারুল্লাহ হাক্কা তারা আল্লাহকে যথাযোগ্য সম্মান দিতে পারে নাই দেয় নাই ওয়াল আর্দু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন পুরা জমিন আল্লাহর মুঠোই থাকবে আল্লাহর পাঞ্জার ভিতরে থাকবে এবং আসমান সমূহ গুটানো অবস্থায় যেমন কাগজ আমরা এরকম গোল করে মরিয়ে নিই মরানো অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে সুবহান তিনি মহাপবিত্র এবং উন্নত তারা যার সাথে শির্ক করে থাকে তারা যে সমস্ত শিরকি কর্মকাণ্ড করে থাকে শির্কের সাথে আল্লাহকে জড়িয়ে থাকে এ থেকে আল্লাহ তো বড় কতলা অতি পবিত্র অনেক ঊর্ধ্বে আল্লাহ রসুল সাল্লাম এই আয়াতটির ব্যাখ্যায় একই কথা বলেছেন আবু হুরার থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন يقبض الله تبارك وتعالى يوم القيامة الأرض ويطوي السماء بيمينه ثم يقول আল্লাহ রসুল সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তবরকতলা পুরা জমিনকে তার হাতের ভিতরে তার পাঞ্জার ভিতরে কবজা করবেন মুঠ বেঁধে ধরবেন ওয়াত বিসমা এবং তিনি আসমানকে মরিয়ে গুটিয়ে তার হাতে নেবেন যেভাবে আমরা কোরআন থেকে জানতে পেরেছি রসুল্লা সাল্লামের হাদিস থেকেও জানতে পারছি ডান হাতে তিনি আসমানকে মুড়িয়ে নেবেন সুম্মায়াকুল অতঃপর আল্লাহ তবরকতলা বলবেন আনাল মালিকু আমি আজকে বাদশাহ এই না মুলুকুল অর্দ কোথায় জমিনের সেই বাদশারা তারা আসতে পারবেন না সেই কিয়ামতের মাঠে পরকালে একমাত্র আল্লাহ তবরকতলার বাদশাহী মালিকানা ছাড়া রাজ্য এবং রাজত্ব ছাড়া আর কারো রাজত্বই থাকবে না তাই তো আল্লাহ তবরকতলা সুরা ফাতিহার ভিতরে তার গুণাবলী বলতে যে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ুদ্দিন হিসাব দিনের কিয়ামত দিনের তিনি একমাত্র মালিক হবেন বাদশাহ হবেন আর কেউ সেদিন হতে পারবে না সহি মুসলিম শরীফে এই বিষয়ে আরো স্পষ্ট করে রসুল্লাহ বলেছেন ইয়াতুল্লাহমাওয়াতি وفي رواية يتوي الأرض أراضين بشماله ثم يقول أنا الملك أين الجبارون মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তবরকতলা আসমান সমূহকে মরিয়ে ফেলবেন গুটিয়ে ফেলবেন অতঃপর তার ডান হাতে নেবেন এবং আল্লাহ তবরকতলা এগুলোকে ডান হাতে নিয়ে বলবেন আনাল মালিক আমি একমাত্র রাজা আমি একমাত্র বাদশাহ আইনাল জব্বারুন কই পৃথিবীর বুকে যারা প্রতাপশালী ছিল আইনাল মুতাকাব্বিরুন কোথায় পৃথিবীর ভিতরে সেই অহংকারী বাদশারা যারা অহংকার করেছিল দম্ভ ভরে দুনিয়াতে শাসন করেছিল সুম্মায়াতবিল আর অতঃপর আল্লাহ তবরকতলা জমিনকেও গুটিয়ে নেবেন বাম হাতে আল্লাহ তবরকতলা জমিনকে নিবেন গুটিয়ে তারপরে বলবেন আইনাল মালিকু আমি বাদশাহ আজকের আইনাল জব্বারুন কোথায় সেই প্রতাপশালীরা কোথায় সেই অহংকারীরা আসো আমার সামনে দেখা দাও এভাবে আল্লাহ তবরকতলা পৃথিবীর অহংকারী রাজা বাদশাহদেরকে কিয়ামতের দিন আতঙ্কিত করবেন কিয়ামতের দিন আল্লাহ তবরকতলা হুমকি দিবেন তাদেরকে আল্লাহ তবরকতলা ভীত সন্ত্রস্ত করবেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী শুধু তাই নয় আমরা আরও ডিটেলস পাই আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তবরকতলার হাত থাকবে সেই হাতের আঙ্গুলিও রয়েছে সহি মুসলিম শরীফের একটি হাদিস থেকে আমরা এটার প্রমাণ পাই আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহর থেকে বর্ণিত হাদিস قال أتى النبي صلى الله عليه وسلم رجل من أهل الكتاب فقال يا أبا القاسم أبلغك أن الله عز وجل يحمل السماوات على إصبع والأراضين على إصبع والشجر على إصبع والثرى على إصبع والخلائق على إصبع فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نواجذه وأنزل الله আজ্লা ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জমিয়ান কবজতুহু ইয়মাল কেয়ামা ওয়াসমাওয়াতু মতুয়াতুম বিয়ামিনিহি অর্থাৎ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ইতিপূর্বে কোরআনের সুরা জুমারের যে সাতষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম সে আয়াতের প্রেক্ষাপট সহ আল্লাহ রসুল সাল্লাম এই বিষয়ে ক্লিয়ার করেছেন আল্লাহ তবরকতালার যে হাত আছে এবং তার আঙ্গুলও আছে আমরা এখন পর্ব শেষ করতে চলেছি শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এই পর্বের পর আমরা নতুন আরেকটি পর্বে এই বিষয়ে আপনাদের কাছে জ্ঞান দান করব এবং হাদিসটি আপনাদের কাছে তর্জমা সহ তুলে ধরব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত তার একত্রের প্রতি ভরসা একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে শির্ক থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hazbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Raja Jahangir আলমের উপস্থাপনায় ইসলামের মূল ভিত্তি কবরকে ইসলাম ভঙ্গের কারণ আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সোবান বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের